মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী ইমাম নবাবী প্রণীত রিয়াদুসালেহীন কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব যেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মানুষের জীবন এবং সংসার পরিচালনার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এবং মানুষের কাছে কিছু না চাওয়া এবং অল্পে তুষ্ট থাকা সম্পর্কে যে অধ্যায় আছে এ বিষয়ে ইতিমধ্যেই আমরা কিছু আলোচনা গত দর্শে শুনেছি বাকি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশা আল্লাহ তালা وعن أبي بردة عن أبي موسى الأشعري رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم ফি গজাতিন আবু বুর্দা তিনি আবু মুসাল আশারি রাজি আল্লাহ তালাহতে বর্ণনা করেন তিনি বলেন খরাজনা মা রসুল্লাহ ফি গজাতিন আমরা রসুল্লাহ সাল্লামের সাথে কোনো এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম ওয়ানাহনু সিত্তা তুনাফারিন আর আমরা সংখ্যায় ছিলাম ছয় জন বাইনানা বাইরুন না তাকিবুহু আর আমাদের মাঝে উঁট ছিল মাত্র একটি ছয়জন ব্যক্তি একটি উঁট বলছেন না তাকিবুহু আমরা বাড়ি বাড়িভাবে সেই উঁটের উপর সওয়ার করতাম ফান্নাকিবাত আকদা মুনা তো অধিক চলার কারণে আমাদের পা ক্ষত বিক্ষত হয়ে গেছে পায়ে জখম হয়ে গেছে ওয়ানাকিবাত কাদামি রাবি বলছেন আমার পাও জখমি হয়ে গেছে আদফারি এবং আমার নোকও ঝরে পড়েছে নখটাও ঝরে পড়ে গেছে ফাকুন্না নালুফু আলা আর জুলিনা মিনাল খেরাক তো আমরা আমাদের পায়ে ছিঁড়া কাপড় আমরা বেঁধে নিলাম পুরাতন কাপড় আমাদের পায়ে আমরা বেঁধে নিলাম ফাসুমিয়ত গজবত জাতির রেকা এই কারণে এই যুদ্ধকে জাতুর রেকা অর্থাৎ পট্টি বাঁধার যুদ্ধ হিসাবে এই নাম এই যুদ্ধ পরিচিত হয়েছে যেহেতু আমরা চলার সময় আমাদের পায়ের এই অবস্থা হওয়াতে জুতো নেই দীর্ঘ অনেক লম্বা রাস্তা সফর তো পা যখন জখমি হয়ে গেছে তো সেই পাটাকে আবার পুরাতন কাপড় দিয়ে বাঁধা হয়েছে এই নামেই এই যুদ্ধর নামকরণ হয়েছে বলছে লিনা কুন্না না আলা আর জুলিনা মিনাল খারাক জাতুর রেকা যুদ্ধ এই জন্য নাম রাখা হয়েছে যেহেতু এই যুদ্ধে আমরা পুরাতন কাপড় দ্বারা আমাদের পা আমরা পিছিয়ে রেখেছিলাম কালা আবু বুর্দা আবু বুর্দা বলেন ফাহাদ্দাসা আবু মুসা বিহাদ আল হাদিস আবু মুসা আশারি রাজি আল্লাহ তালানহু উনি যখন এই হাদিসটি বর্ণনা করেন সুম্মা কারি হাদা আলিক এরপরে উনি এটাকে আবার অপছন্দ করেছেন নিজের বিষয়টা এবং বলছেন মা কুন্তু আসনাউ বিআন আদ কোরাহু কোনো একটা কাজ ভালো কাজ করেছি যখন তো সেটা আবার মানুষকে বলে দিতে এটা অপছন্দ করছেন মানুষেরা সেটা আবার জানুক এটা উনি অপছন্দ করেছেন কল এবং তিনি বলছেন কান্নাহু কারিহা আইয়াকুন সে আমিন আমালিহি আফশাহু তিনি যেন এটা অপছন্দ করছেন যে তার কোনো আমল এবং ভালো কাজ এটা মানুষের সামনে প্রকাশ হোক তার মুখ থেকে এটা উনি অপছন্দ করেছেন আর এটা শুধু ওনার নয় এটা প্রত্যেক মানুষেরই এ বিষয়ে তাদের ধারণা থাকা দরকার এবং এ বিষয়ে তাদের চেষ্টা থাকা দরকার যে যেই কাজটি আল্লাহ সন্তুষ্টর জন্য করা হয় সেটা আল্লাহ যেন জানে দুনিয়ার মানুষের কাছে সেটা মূল্যায়ন পাওয়ার জন্য অথবা দুনিয়ার মানুষ ভালো বলুক তাদের কাছে একটা মূল্যায়ন পাওয়ার জন্য এটা প্রচার না করাই ভালো তো আমরা জানতে পারলাম এ হাদিস থেকে যে রসুল্লাহ সাল্লাম উনি এবং ওনার সাহাবা একরাম জেনারা জেহাদ করেছেন যুদ্ধ করেছেন এবং ওনারা নিজের যান এবং মাল দ্বারা ইসলামের খেদমত করেছেন তো তাদের অবস্থা হলো এই যে খাবার জন্য আগের হাদিস আমরা পড়েছি বলছেন যে আমাদেরকে আবু ওবায়দা বিন জার্রাহ কমান্ডার যিনি উনি আমাদেরকে একটি করে খেজুর দিত যে খেজুরটি মুখে নিয়ে বাচ্চারা যেরকম কোনো জিনিস তারা মুখে চুষে খায় তো আমরা খেজুরটা ওইভাবে চুষতাম চুষে চুষে এরপরে ওর উপর পানি পান করতাম তো এত কষ্টের জীবন তারা জীবন যাপন করেছে এবং এই হাদিস থেকে জানতে পারলাম যে তাদের অনেক সময় জেহাদ করেছে যুদ্ধ করেছে তাদের সওয়ারি ছাড়াই সওয়ারি নেই হেঁটে যে তারা যুদ্ধ করেছে ওয়ান আমর ইবনি তাকলিবা রাজি আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাম উতিয়াবি মালিন আউ সাবিইন ফাকাসামাহু আবু অমর বিন তাকলাব রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লামের নিকটে কিছু মাল অথবা বন্দি নিয়ে আসা হয়েছে কিছু মাল অথবা বন্দি নিয়ে আসা হয়েছে ফাকাসামাহু তো রসুল্লা সেটাকে বন্টন করলেন ফা ওয়া তারকা রিজালান তো কাউকে কিছু দিলেন আবার কাউকে কিছুই দিলেন না ফা রিজালান ওয়া তারকা রিজালান কোনো ব্যক্তিকে উনি দিয়েছেন আবার কাউকে উনি বাদ দিয়েছেন দেন নেই ফা বালাগাহু আন্নাল্লাদি তারাকা আতাবু তো এরপরে উনি জানতে পারলেন যে যাদেরকে দেওয়া হয় নাই তারা অসন্তুষ্ট হয়েছে যে সবাই আমরা আসছি জিহাদে তো উনি কাউকে দিলেন কাউকে দিলেন না তো যারা পায় নাই তারা কি হয়েছে অসন্তুষ্ট হয়েছে ফাহামিদ আল্লাহ তো রসুল্লা সাল্লাম উনি ওদের মাঝে একটি বক্তব্য পেশ করলেন যেই বক্তব্যটি শুরু করলেন আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে সুম্মা আসনা আলাইহি এবং আল্লাহ তালার হামদু সানা বর্ণনা করলেন সুম্মা কল অতপর বললেন আম্মা বাদু অতপর ফাওয়াল্লাহি ইন্নি লাউতির রজুলা ও আদাউর রজুল বলছেন যে দেখো আমি কাউকে দিয়েছি কাউকে দেইনি ঠিক আছে ওয়াল্লাদি আদাউ আহাব্বু ইলাইয়া মিনাল্লাদি ওতি তবে শুনে রাখো আমি যাদেরকে দেই নাই তারা আমার নিকট বেশি প্রিয় ওই সমস্ত লোকের চাইতে যাদেরকে আমি দিয়েছি যাদেরকে দেই নাই তাকে আমি বেশি ভালোবাসি তারা আমার কাছে বেশি প্রিয় তাদেরকে বেশি মহব্বত করি ওয়ালা কিন নেই ইন্নামা ওতি আকওয়ামান লিমা আরাফি কুলোবিহিম মিনাল ওয়াল হালা তারপর বলছেন কিন্তু আমি তাদেরকে দিয়েছি এই জন্য যে আমি বুঝতে পেরেছি যে তাদের অন্তরে অস্থিরতা আছে এবং ওয়াল হালা বিহবলতা আছে তাদের অন্তরে চাহিদা আছে তাদের অন্তরে যেন অস্থিরতা কি জানি কতটুকু পাবো পাই কি না কী হয়ে যায় তো যেহেতু তারা এটা নিয়ে সন্দেহ বা অধিক আগ্রহ অন্তর নিয়ে যেহেতু তারা আছে তো এই জন্য আমি তাদেরকে এটা তাদেরকে দিয়েছি ও আকিলু আকোয়ামান ইরা মা জার আল্লাহ ফি কলোবিহিম মিনাল ঘেনা ওয়াল খৈর আর যাদেরকে আমি দেই নাই বাদ রেখেছি আমি মনে করি আল্লাহ তালা তাদের অন্তরে ধনাঢ্যতা এবং কল্যাণ দিয়েছেন যাদেরকে বাদ দিয়েছি তাদের সম্পর্কে আমার ধারণা যে তাদের অন্তরের ভেতর কি আছে ধনান তাদের অন্তরটা প্রশস্ত ঘেনা ধনাট্য আছে ওয়াল খাইর এবং ওদের অন্তরে মঙ্গল আছে অর্থাৎ ওরা এই দুনিয়ার জন্য অতটা বেশি লোভনীয় নয় এবং এর জন্য যে তারা অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছে আমি মনে করি এদের অন্তরটা এরকম নয় তো যাদের অন্তরে এটা মনে করেছি তাদেরকে দিয়েছি তাদের মনে করি না তাদেরকে দেই নেই মেনহুম আমর উবনু তাকলিবা বলছেন যাদেরকে দেওয়া হয়নি তাদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন সাহাবি যার নাম হলো অমর বিন তাকলাব কাল অমর বিন তাকলাব তো অমর বিন তাকলাব বললেন ফাওয়াল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বলছি মা ওহেব্বু আন্নালি বিকালিমাতি রসুল্লাহাম হমর নাম বলছেন আল্লাহ রসুল সাহসালাম যে এই যে এই কথা বললেন যে যাদেরকে আমি দেই নাই তাদের অন্তরকে আমি ধনাঢ্য বলে মনে করি এবং তাদের অন্তরে যে কল্যাণ আছে কল্যাণময় অন্তর এটা যদি মনে করি বলছেন এই কথাটি আমার সম্পর্কে তিনি এই ধারণাটা যে করেছেন বলছেন আমার সম্পর্কে এই কথাটি ওনার বলাটা আমার কাছে আরবের লাল উটের চাইতেও বেশি প্রিয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন যে হাদিসটা আমরা আলোচনা নিয়ে আসবো সেটা হলেই ওয়ান আমর ইবনি তাকলিবা রাজি আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহাম উতিয়াবি মালিন আউ সাবিয়িন ফাকাসামাহু আবু অমর বিন তাকলাব রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লামের নিকটে কিছু মাল অথবা বন্দি নিয়ে আসা হয়েছে কিছু মাল অথবা বন্দি নিয়ে আসা হয়েছে ফাকাসামাহু তো রসুল্লাহ সাল্লাম সেটাকে বন্টন করলেন ফাআত রিজালান ওয়া তারকা রিজালান তো কাউকে কিছু দিলেন আবার কাউকে কিছুই দিলেন না ফাআত রিজালান ওয়া তারকা রিজালান কোনো ব্যক্তিকে উনি দিয়েছেন আবার কাউকে উনি বাদ দিয়েছেন দেন নেই আতাবু তো এরপরে উনি জানতে পারলেন যে যাদেরকে দেওয়া হয় নাই তারা অসন্তুষ্ট হয়েছে যে সবাই আমরা আসছি জিহাদে তো উনি কাউকে দিলেন কাউকে দিলেন না তো যারা পায় নাই তারা কি হয়েছে অসন্তুষ্ট হয়েছে ফাহামিদ আল্লাহ তো রসুল্লাহ সাল্লাম উনি ওদের মাঝে একটি বক্তব্য পেশ করলেন যেই বক্তব্যটি শুরু করলেন আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে সুম্মা আসনা আলাইহি এবং আল্লাহ তালার হামদু সানা বর্ণনা করলেন সুম্মা কল অতপর বললেন আম্মা বাদু অতপর ইন্নি ও রজুল বলছেন যে দেখো আমি কাউকে দিয়েছি কাউকে দিইনি ঠিক আছে ওয়াল্লাদি আদাউ আহাব্বু ইলাইয়া মিনাল্লাদি ওতি তবে শুনে রাখো আমি যাদেরকে দেই নাই তারা আমার নিকট বেশি প্রিয় ওই সমস্ত লোকের চাইতে যাদেরকে আমি দিয়েছি যাদেরকে দেই নাই তাকে আমি বেশি ভালোবাসি তারা আমার কাছে বেশি প্রিয় তাদেরকে বেশি মহব্বত করি ওয়ালা কিন নেই ইন্নামা ওতি আকওয়ামান লিমা আরাফি কলোবিহিম মিনাল ঝাজে ওয়াল হালা তারপর বলছেন কিন্তু আমি তাদেরকে দিয়েছি এই জন্য যে আমি বুঝতে পেরেছি যে তাদের অন্তরে অস্থিরতা আছে এবং ওয়ালহালা বিহবলতা আছে তাদের অন্তরে চাহিদা আছে তাদের অন্তরে যেন অস্থিরতা কি জানি কতটুকু পাবো পাই কি না কী হয়ে যায় তো যেহেতু তারা এটা নিয়ে সন্দেহ বা অধিক আগ্রহ অন্তর নিয়ে যেহেতু তারা আছে তো এই জন্য আমি তাদেরকে এটা তাদেরকে দিয়েছি ও আকিলু আকওয়ামান মা জার আল্লাহ ফি কলোবিহিম মিনাল ঘেনা ওয়াল আর যাদেরকে আমি দেই নাই বাদ রেখেছি আমি মনে করি আল্লাহ তালা তাদের অন্তরে ধনাঢ্যতা এবং কল্যাণ দিয়েছেন যাদেরকে বাদ দিয়েছি তাদের সম্পর্কে আমার ধারণা যে তাদের অন্তরের ভেতর কি আছে ধনান তাদের অন্তরটা প্রশস্ত ঘেনা ধনাট্য আছে ওয়াল খাইর এবং ওদের অন্তরে মঙ্গল আছে অর্থাৎ ওরা এই দুনিয়ার জন্য অতটা বেশি লোভনীয় নয় এবং এর জন্য যে তারা অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছে আমি মনে করি এদের অন্তরটা এরকম নয় তো যাদের অন্তর এটা মনে করেছি তাদেরকে দিয়েছি তাদের মনে করি না তাদেরকে দেই নাই মেনহুম আমরুবনু তাকলিবা বলছেন যাদেরকে দেওয়া হয়নি তাদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন সাহাবি যার নাম হলো অমর বিন তাকলাব কাল অমর বিন তাকলাব তো অমর বিন তাকলাব বললেন ফাওয়াল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বলছি মা ওহেব্বু আন্নালি বিকালিমাতি রসুল্লাহাম হমর নাম বলছেন আল্লাহ রসুল সাহাশালাম যে এই যে এই কথা বললেন যে যাদেরকে আমি দেই নাই তাদের অন্তরকে আমি ধনাঢ্য বলে মনে করি এবং তাদের অন্তরে যে কল্যাণ আছে কল্যাণময় অন্তর এটা যদি মনে করি বলছেন এই কথা যে আমার সম্পর্কে তিনি এই ধারণাটা যে করেছেন বলছেন আমার সম্পর্কে এই কথাটি ওনার বলাটা আমার কাছে আরবের লাল উটের চাইতেও বেশি প্রিয় এখন যে হাদিসটা আমরা আলোচনা নিয়ে আসবো সেটা হলেই হাকিম বিন হেজাম রাজি আল্লাহ তালাম তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেন আল ইয়াদুল উলিয়া খাইরুম মিনিল ইয়াদিস সুফলা উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম বেশি উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম বেশি ওয়াবদা তাউল তো যেহেতু উত্তম বেশি তো যেটা উত্তম সেটাই করা দরকার তো উপরের হাত উত্তম বেশি অর্থ হলে যে দান করে তার হাত উপরে থাকে আর যে দান নেয় তার হাত নিচে থাকে তাহলে নেওয়ার চাইতে দেওয়া উত্তম বেশি তো আল্লাহ নবী বললেন ওয়াবদা বিমান তাউল তুমি যখন দিবে তখন তোমার যারা নিকটতম আত্মীয় আছে এদের কাছ থেকে তুমি দেওয়া শুরু করো মা আন জাহারি হেনান আর উত্তম সদকা হলো এই যে কোনো ব্যক্তি তার প্রয়োজনের চাইতে বেশি যে পরিমাণ আছে ওখান থেকে দান করবে নিজের প্রয়োজনের চেয়েতে বেশি অংশ থেকে দান করা এই সদকা আল্লাহর নিকটে বেশি প্রিয় ওমাইয়াস্তাফি ইয়ফুল্লাহ আর যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তালা তাকে পবিত্র রাখবেন যে ব্যক্তি নেক এবং পরহেজগার থাকতে চায় আল্লাহ তালা তাকে নেক এবং পরহেজগার বানান ওমাই ইয়াস্তাগনি ইয়গনিহুল্লাহ আর যে ব্যক্তি নিজে স্বয়ংসম্পন্ন থাকতে চায় অপরের মোখাফেক্কি হতে চায় না আল্লাহ তালা তাকে স্বয়ংসম্পন্ন রাখেন এবং অন্য কারো মুখাপেক্ষী করেন না আল্লাহ তালা বলেছেন ইয়াস ফেকুন কুলমা আন মিন ফালিল ওয়াল আল্লাহ বলছেন যে হে নবী সাল্লাম আপনাকে যদি মানুষেরা জিজ্ঞাসা করে যে দান খয়রাত কিভাবে করব কোথায় করব কার কাছে করব তো বলছেন ফারিল ওয়ালিদাইন তুমি প্রথমেই তোমার মা বাপের উপর খরচ করো ওয়াল আকরাবিন এরপরে নিকটতম আত্মীয় যারা আছে এদের উপর তুমি দান খয়রাত করো এরপরে বলছেন যে সাদাকা করার জন্য যেটা প্রয়োজন সেটা হলে নিজের প্রয়োজনের অবশিষ্ট জিনিস থেকে সাদকা করা উত্তম এমন যেন না হয় যে নিজের প্রয়োজন বেশি তারপরেও যদি সদকা করে নেই তো অনেক সময় সেটা যেই কষ্টটা আমাকে সহ্য করতে হবে এই কষ্টটা হয়তো অনেক সময় আমার ধৈর্যের বাহিরেও হয়ে যেতে পারে এরপরে বলছেন যে মানুষের নিয়তের উপর সব কিছু মানুষ যদি নিজে ভালো হতে চায় আল্লাহ তাকে ভালো করে দেয় নিজে যদি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখে নিজে যদি গুণা থেকে মুক্ত থাকতে চায় আল্লাহ তাকে মুক্ত থাকার তৌফিক দান করেন যে যেরকম চাইবে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে আল্লাহ তালা মানুষের ধারণার সাথে থাকেন মানুষেরা আল্লাহ সম্পর্কে যেরকম ধারণা রাখে আল্লাহ তালা তার সাথে সে ধরনের আচরণ করেন ধারণা যদি ভালো হয় না আমি কারো কাছে চাইব না না আমি ভালোভাবে থাকবো আল্লাহ আমাকে ভালো রাখবেন তো যেহেতু ভালো ধারণা আছে আল্লাহ ভালো রাখবেই ইনশাআল্লাহ তাই বলছেন যে কোনো ব্যক্তি যদি নিজে স্বয়ংসম্পন্ন থাকতে চায় কারো কাছে চাওয়া কারো কাছে ছোট হওয়া নত হওয়া এটা একটা কষ্টের বিষয় বিধায় সে অন্তর থেকে চায় যায় আল্লাহ তুমি আমাকে কারো মোখাফেক্ষি বানাবে না তো আল্লাহ তালা তাকে যে কোনো ওসিলায় যে কোনো বাহানায় তাকে মোখাফেক্ষি বানাবেন ওয়ান আবি সুফিয়ান সাখরবিন হরবিন রাজি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাম আলাহ আবু সুফিয়ান সাখার বিন হারফ রাজি আল্লাহ তালু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুল হেফু ফিল মাস আলাথি তুমি যখন কারো কাছে কিছু চাও তো তাকে একেবারে লেগে লেগে চেয়েও না একেবারে তার সাথে চিপকে যে একেবারে জোরে ধরে ফাকুল্লা তো আমরা বললাম বা আনা কায়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমরা তো এই কদিন আগেই বা একটু আগেই তো বায়াত করলাম আমরা তো বায়াত করেছি সুম্মা কল তারপরেও আল্লাহ রসুল বললেন আলা তুবাই না রসুল আল্লাহ তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত করবে না ফা বাসাতনা আইদিনা ফা আলা মানুবাই ওকা তো এখন আমরা কি বিষয়ে বায়াত করব এটা একটু বলেন ইসলামের বায়াত তো আমরা আগে নিয়ে নিয়েছি আপনার কাছ থেকে বা আপনার কাছে করেছি তো আবার যখন বায়াত করার জন্য বলছেন তো এই বায়াতটা কিসের উপর বায়াত হবে এই শপথটা কিসের উপর হবে কল তিনি বললেন আলা আন্তাবুদুল্লাহা বুদুল্লাহ বিহি সাইয়া তিনি বললেন যে তোমাদেরকে বায়াত নিব এই কথার উপর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওলা তুশ্রিকু বিহি সাইয়া এবং তোমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করো আল্লাহ যেন ইবাদত করো আল্লাহর সাথে কাউকে যেন শিরিক না করো এই কথার বায়াত নিব ওয়াসলাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত সলাত যেন তোমরা আদায় করো নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত সলাত পাঁচ ওয়াক্ত নামাজ যেন তোমরা নিয়মিত আদায় করো এর বায়াত আমি তোমাদের কাছ থেকে নিব অতুতিউল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো ওয়া আসাররা কালিমাতান খফিফাতান এরপরে একটু আওয়াজ স্লো করে আস্তে করে একটি কথা বললেন আগে তিনটি তো জোরে জোরে বললেন যে এটা করো এটা করো এটা করো এরপর বলছেন ও আসার রাকালিমাতান খাফিফাতান উনি আস্তে করে একটি কথা বললেন এবং বললেন ওয়ালা তাস আলু নাসাইয়া তোমরা কারো কাছ থেকে কিছু চেয়ে নিবে না চাইবা না ভিক্ষা করবা না কারো কাছ থেকে কিছু চাইবা না ফালাকাদ আই তু বাদা উলা ইকান নাফার রাবি বলছেন আবু আব্দুর রহমান আউফ বিন মালিক আল আশজাই তিনি বলছেন যে আমি দেখলাম যে এই যারা লোক এখানে বসেছিল তাদের মধ্যে থেকে কিছু কিছু লোক মানুষের কাছ থেকে না চাওয়ার ক্ষেত্রে এত বেশি কঠিন হয়ে গেল যে ইয়াসকুতু সাউতু আহাদিহিম ফামা ইয়াস আলু আহাদান ইউনাউলহু ইয়াহু বলছেন কারো যদি হাত থেকে কোনো চাবুক পড়ে যেত তো সেই চাবুকটাও কারো কাছ থেকে উঠিয়ে নেওয়ার জন্য তারা বলতেন না কারো হাত থেকে সফর অবস্থায় যদি কোনো চাবুক পড়ে যেত তাহলে সেটাও কাউকে বলতেন না যে এটা আমাকে তুলে দেন যেহেতু আল্লাহ নবী বলছেন যে তোমরা কারো কাছে কিছু চেয়েও না চাইতে নিষেধ করেছেন বিধাই এনাদের অবস্থা যদিও এটা কোনো ব্যাপার না কারো যদি সোয়ারির উপর থেকে চাবুকটি পড়ে যায় তো কাউকে যদি বলে ভাই একটু উঠায় দেন এটা কি অন্যায় এটা অন্যায় নয় আর এই চাওয়া থেকে আল্লাহ নবী নিষেধ করেন নাই যে এতটুকু সহযোগিতা যে কারো কাছ থেকে নেওয়া যাবে না এটা বলেন নাই কিন্তু যেহেতু আল্লাহ নবী সাল্লাম বলেছেন তুমি কারো কাছ থেকে চেয়েও না তো এই ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে এত সতর্কতা যে এতটুকু ক্ষুদ্র জিনিস পর্যন্ত তারা কারো কাছ থেকে না চেয়ে পরিপূর্ণভাবে রসুল্লাহ সাল্লামের নির্দেশ মানার তারা চেষ্টা করেছেন তো এটাই হলো তাদের অভ্যাস ছিল এই জন্য আল্লাহ তারা বলেছেন ফাইন আ মানু বিমিসলিমা আমান তুম বিহি ফকাদিহ তাদাও তাদের ভিতরে সবচেয়ে বড় গুণ ছিল যে তারা বলতো সামেনা ও আতানা কোনো হুকুম শুনলাম এবং তার উপর আমল করা শুরু করে দিলাম তো এই অভ্যাস যতগুলি মানুষের মধ্যে পাওয়া যাবে এ ধরনের এভাবে যারা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 ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়